জাবির রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি এক সফর হতে ফিরে এলাম তখন নবী সাল্লাহ সাল্লাম আমাকে বললেন দুরাকাত সালাত আদায় করে নাও সিরার হচ্ছে মদিনার সন্নিকটে একটি স্থানের নাম